কেউ না ভালোবাসুক প্রভু তোমার ভালোবাসা চাই তোমার ভালোবাসা পেয়ে ধন্য মোরা হতে চাই কেউ না ভালোবাসুক প্রভু তোমার ভালোবাসা চাই তোমার ভালোবাসা পেয়ে ধন্য মোরা হতে চাই কেউ না ভালোবাসুক প্রভু তোমার ভালোবাসা চাই তোমার ভালোবাসা পে ধন্য মোরা হতে চাই তোমার ভালোবাসা পে সুরভি হয় ফুল ধানের খেতে বাতাস লেগে দোল খেয়ে যায় দোল তোমার ভালোবাসা পে সুরভি হয় ফুল ধানের খেতে বাতাস লেগে দোল খেয়ে যায় দোল তোমার ভালোবাসা পেয়ে প্রভু যেমন ভালোবাসা চাই তেমন ভালোবাসো প্রভু যেমন ভালোবাসা চাই তোমার ভালোবাসা পেয়ে ধন্য মোরা হতে চাই কেউ না ভালোবাসি প্রভু তোমার ভালোবাসা চাই তোমার ভালোবাসা পেয়ে ধন্য মোরা হতে চাই কেউ না ভালোবাসি প্রভু তোমার ভালোবাসা চাই তোমার ভালোবাসা পেয়ে ধন্য মোরা হতে চাই তোমার ভালোবাসা পেয়ে ভ্রমর হায়া কুল অবাক লাগে সৃষ্টি দেখে তোমার ভালোবাসা পে ভ্রমর হয় আকুল অবাক লাগে সৃষ্টি দেখে হই যেন ব্যাকুল তোমার ভালোবাসা পে ভ্রমর হয় আকুল অবাক লাগে সৃষ্টি দেখে হই যেন ব্যাকুল তোমায় ভালোবেসে মোরা তোমার হয়ে যেতে চাই তোমায় তোমার হয়ে যেতে চাই তোমার ভালোবাসা পেয়ে ধন্য মোরা হতে চাই কেউ না ভালোবাসুক প্রভু তোমার ভালোবাসা চাই তোমার ভালোবাসা পেয়ে ধন্য মোরা হতে চাই কেউ না ভালোবাসুক প্রভু তোমার ভালোবাসা চাই তোমার ভালোবাসা পেয়ে ধন্য মোরা হতে চাই তোমার ভালোবাসা পেয়ে ধন্য মোরা হতে চাই তোমার ভালোবাসা পেয়ে ধন্য মোরা হতে চাই